السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী ইমাম নববী রাহিমাহুল্লাহ ওনার প্রণনীত কিতাব রিয়াদুসলেহীনের দর্শ আপনাদের সামনে উপস্থাপন করছি তো এ বিষয়ে আপনারা গত দর্শে বাবুল এখলাস এখলাসের অধ্যায় উনি যে আয়াতগুলি নিয়ে এসেছেন এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি এবং ওনার প্রথম যে হাদিস ইন্নামাল আমার এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি তো আজকে আমি আবার এই হাদিসটির অনুবাদ করেই ব্যাখ্যার দিকে চলে যাব হাদিসটি অমর আব্দুল খতাব রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন আমি আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেন ইন্নামাল আমাল নিয়াত নিশ্চয় সকল আমল নিয়তির উপর নির্ভরশীল ওয়া ইন্নামা রিকুল লিমরি ইম্মা নাওয়া মানুষ যেরকম নিয়ত করবে তার ফলাফলটা তেমনই সে পাবে সমান কানাত হিজরতুহু ইরাল্লাহি ওয়া রাসূলিহি যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ এবং তার রসুলের দিকে ফাহিজরতুহু ইলাল্লাহ তার হিজরতটি আল্লাহ এবং তার রসুলের দিকেই গণ্য হবে অমান হিজরত হিজরতুহু দুনিয়া আর কারো যদি হিজরতটি হয় দুনিয়ার জন্য দুনিয়ার কোন স্বার্থে অবিমরাতিয়ান কিহা অথবা কোনো নারীর বিবাহের স্বার্থে ফাহিজরতুহু ইলা মা যারা ইলাই তাহলে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সেই হিজরতটি সেই উদ্দেশ্য বলেই গণ্য হবে এখানে হয়তো আপনারা অনেকে বুঝছেন না যে হিজরত কি জিনিস তো আমি হিজরতে যাওয়ার পূর্বেই নিয়তের বিষয়টা আপনাদের একটু বুঝাতে চাচ্ছি নিয়ত কাকে বলে ইনি বলছেন প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হবে তো নিয়তটা কি নিয়তটা এই বিষয়ে আরবদের ভাষা নিয়ত আরবি ভাষা তো ডিকশনারির যদি আমরা খুঁজে দেখি তাহলে এই নিয়তের অর্থ বলা হয়েছে হুয়াল কাসদুয়াল এরাদা ইচ্ছা করার নাম হলো নিয়ত ইচ্ছা করার নাম কি নিয়ত আচ্ছা এই নিয়ত যেটা হবে যে নিয়তটার উপর সমস্ত আমলের নির্ভর এই নিয়তটা অবশ্যই করতে হবে এর একটা উদাহরণ শোনেন যে একজন ব্যক্তি যদি সলাত আদায় করতে চায় তাহলে তাকে নিয়ত করতে হবে অজু করতে হলে নিয়ত করতে হবে এখন সেই নিয়ত করে তারপর অজু শুরু করবেন এখন কোনো ব্যক্তি যদি হঠাৎ করে রাস্তায় চলাকালীন কোনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে ওখান থেকে কোনো নদীতে পড়ে গিয়েছে সেখান থেকে আবার উঠেছে কারণ অজু করার সময় তার চেহারাতে ধুতে হয় হাত ধুতে হয় পা ধুতে হয় সবকিছু অলরেডি ধোয়া হয়ে গেছে কিন্তু সে তো এমনিই পড়ে গেছে সে কি চেহারা এবং হাত ধুয়েছে অজু নিয়তে না তাহলে এখানে বলবো যেহেতু তার নিয়ত হয় নাই নিয়ত নেই তার অজু হবে না অজু হবে না কি করতে হবে নিয়ত করতে হবে নিয়তটা কেমনি করবেন নিয়ত করার জন্য নিয়ত করতে হবে নিয়ত বলতে হবে না আর নিয়তের স্থান কোনটা মুখ নাকি অন্তর নিয়তের জায়গাটি হল অন্তর এ বিষয়ে হানাফি মাঝহের অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব আল হিদায়া সেখানে উনি উল্লেখ করেছেন প্রথম জিল পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন আর নিয়তু হিয়াল এরাদা নিয়তটা বলা হয় ইচ্ছা করাকে নিয়ত বলা হয় ওয়াশারতু আইয়ু আলাম বিকালবিহি আইয়ু সালাতিন ইউসাল্লি এর শর্ত হল এই যে সে যখন সলাত আদায় করবে বা কোনো এবাদত করবে তখন তার অন্তরটা জানতে হবে যে সে কি কি কাজ করছে তার অন্তরে এটা কল্পনা সংকল্প থাকতে হবে অন্তরের ভিতরে আম্মা তিকরু ফালা মুতাবারুন বিহি কিন্তু মুখে উচ্চারণ করা এর কোনো মূল্য নেই এ বিষয়ে আমাদেরকে জানতে হবে যে যেমন নিয়ত হবে ফলাফলটি ঠিক তেমনই হবে নিয়তটি যদি হয় আল্লাহ সন্তুষ্টর জন্য তাহলে সেই নিয়তের বদলে আমরা নেকি এবং সবাব পাব আর নিয়ত যদি আল্লাহর সন্তুষ্ট না হয় দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় তাহলে সেই নিয়তের কোনো সবাব এবং আজর এবং ফলাফল আমরা কিছুই পাব না এ বিষয়ে একটি হাদিস যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের সামনে আল্লাহ নবী হাসান বলেছেন আল্লাহ নবী বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে ওই ব্যক্তি হবে একজন মুজাহিদ যে আল্লাহ রাস্তায় জেহাদ করেছে জান এবং মাল আল্লাহ রাস্তায় কুরবানি করেছে তো আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে দেখে বলবেন হে ব্যক্তি আমি তোমাকে দুনিয়ায় এমন এমন নিয়ামত দিয়েছি তোমাকে সুস্থতা দিয়েছি তোমাকে বড় করেছি তোমাকে অমুক অমুক নিয়ামত দিয়েছি তো তুমি দুনিয়ায় কি আমল করেছো বলবে আয় আল্লাহ আমি আমার জান তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি এটা কত বড় ফজিলত জেহাদ ইসলামের সব সবচেয়ে উচ্চ স্তর বলা হয়েছে জেহাদকে নিজের জানের চাইতে প্রিয় কোনো জিনিস আছে মানুষের কাছে তো এই প্রিয় জিনিস যদি কেউ আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় শহীদ করে দেয় তাহলে এর চেয়ে বড় কুরবানি আর কি হতে পারে দুনিয়ায় কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই শহীদকে আল্লাহ তালা বলবেন হে শহীদ তুমি যে বলছো আমি আমার জান দিয়েছি কাজাবটা তুমি মিথ্যা কথা বলছো কেন বলছেন তুমি তো জেহাদ এই জন্য করেছো যেন মানুষ তোমাকে মুজাহিদ বলে যেন মানুষ তোমাকে কি বলে মুজাহিদ বলে তো দুনিয়ায় মানুষ তোমাকে মুজাহিদ বলেছে আমার কাছে কিছু নেই আল্লাহ আকবর এই জন্য আল্লাহ উনি কি বলেছেন গোষ্ঠ আল্লাহ দেখেন না দেখেন কি অন্তরের কি নিয়তে সে কাজ করছে দ্বিতীয় ব্যক্তি একজন আলেম তাকে জিজ্ঞাসা করবে যে আলেমটি আল্লাহ সন্তুষ্ট জন্য এলেম অর্জন করেন নাই এলিম শিখেছে এই জন্য যে মানুষ তাকে আলেম বলবে কারি বলবে হাফিজ বলবে কেয়ামতের দিন আল্লাহ দ্বিতীয় নম্বরে এই ব্যক্তিকে জাহান নামে দিবে বলছে তুমি কি আমল করেছো বলে আল্লাহ উত্তম ব্যক্তি আমি ছিলাম কোরআন শিখেছি এবং আল্লাহ বলবেন মিথ্যা কথা বলছো কেন যে তুমি তো এই জন্য মানুষ যেন তোমাকে কি বলে আলেম বলে হাফেজ বলে তারই বলে মানুষ তোমাকে দুনিয়ায় বলে ফেলে দিয়েছে আমার কাছে কিছু নেই আল্লাহ আকবর তৃতীয় নম্বর একজন দানকারী ব্যক্তি যে আল্লাহ রাস্তায় অধিক বেশি দান করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক এমন ভাবে কাছে ডেকে বলবে কি আমল করেছো বলো আল্লাহ আমি বহু অর্থ আমি তোমার রাস্তায় দান খয়রাত করেছি আল্লাহ বলবে তুমি এই জন্য করেছো মানুষ যেন তোমাকে দানবীর বলে তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ায় প্রসিদ্ধতা লাভ করা মানুষের সামনে তোমার সম্মান পাওয়ার উদ্দেশ্য ছিল তাহলে কাজ বড় বড় কাজ করেছে কিন্তু নিয়ত আল্লাহ সন্তুষ্ট জন্য নয় বিধায় তাদের এই আমলের কোন বদলা আল্লাহর কাছে নেই আল্লাহ তারা তাকে জাহান নামে নিক্ষেপ করবে তাহলে বুঝে আসলো মানুষের নিয়ত যেরকম হবে বদলাও সেরকম ভাবে এরপরে বলছেন যার হিজরত হবে আল্লাহ এবং তার রসুলের দিকে হিজরত বলতে জানেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি তেরো বৎসর যাবৎ মক্কায় কি করেছেন দাওয়াতি কাজ করেছেন মানুষদেরকে ইসলামের প্রচার করেছেন নাকি ভাই তো সেই তেরো বৎসর যাবৎ উনি মানুষদেরকে যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলেন তখন ওনার উপর শত রকম জুলুম এবং নির্যাতন করা হয়েছে এবং ওনার প্রতি যারা ইমান নিয়ে আসছে তাদের উপরও অনেক রকম অন্যায় জুলুম করা হয়েছে আল্লাহ রব বলেছেন যে দেখো তোমরা এখান থেকে হিজরত করে হিজরত বলা হয় তারকু দারিল কুফরি হ্যাঁ দারুল কুফুর ছেড়ে দারুল ইসলামের দিকে সফর করা অর্থাৎ কুফরি দেশ যেই দেশ কুফুর কাফের শাসিত দেশ এই দেশে যেই দেশে মানুষ আমল করার ক্ষেত্রে স্বাধীন নয় তার উপর পাবন্দি আছে আমল করতে পারবে না সলাচ করতে পারবে না তো এই ধরনের যদি কোনো পাবন্দি কোথাও এমন দেশে থাকে তাহলে সেই দেশ ছেড়ে এমন জায়গায় হিজরত করা যেখানে নিরাপদে আল্লাহ ইবাদত করা যাবে এটার নাম হলো হিজরত বুঝে আসছে হ্যাঁ কাফের দেশ ছেড়ে মুসলমান দেশে চলে যাওয়া তো মক্কায় যেহেতু মুসলমানেরা প্রকাশ্যে এবাদত বন্দেগি করতে পারছে না এবং তাদের উপর অন্যায় অবিচার হচ্ছে জুলুম হচ্ছে আল্লাহ বলেছেন যে তুমি এই মক্কার বাড়িঘর সব কিছু ছেড়ে মদিনায় চলে যাও এখন আল্লাহ নির্দেশ এসেছে মুসলমানেরা স্ত্রী ছেড়ে বাল বাচ্চা ছেড়ে বাড়িঘর ছেড়ে সংসার আদি ছেড়ে ওনারা হিজরত করে চলে আসেন কোথায় মদিনাই তো এই হিজরতটা যদি কোনো ব্যক্তি হিজরত আল্লাহ সন্তুষ্ট জন্য করে তাহলে হিজরতের পূর্বে যত গুণা করেছে আল্লাহ পাক শুধু হিজরত করার কারণে আল্লাহ পাক সব গুণা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ নিয়ত যেরকম ফল সেরকম তো হিজরতের মতো এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যে হিজরতের মাধ্যমে একজন মানুষ পূর্বের সকল গুণা থেকে মুক্ত হওয়া সম্ভব কিন্তু এই হিজরতটি যদি কোনো ব্যক্তি মদিনায় এই জন্য হিজরত করে যে সেখানে গেলে ব্যবসা ভালো হবে সেখানে গেলে পয়সা উপার্জন হবে তাহলে তার এই মক্কা ছাড়ার পিছনে আল্লাহর হুকুম উদ্দেশ্য নয় অথবা কেউ যদি মনে করো ওখানে একটা সুন্দর নারীর সঙ্গে যে বিবাহ করা সম্ভব তাহলে বুঝে আসলো যে এই ধরনের নিয়ত শুদ্ধ না হওয়ার কারণে তাদের কোনো ফলাফল আল্লাহ তালা তাদেরকে দিবেন না হিজরত অর্থাৎ ছেড়ে দেওয়া এটা তিন প্রকার হয়ে থাকে হিজরতুল মাকান অর্থাৎ এক জায়গা ছেড়ে দিয়ে আর এক জায়গায় চলে যাওয়া যেটা আপনারা উদাহরণ সহকারে শুনলেন আর একটা হলো ওই হিজরতুল আমল হিজরত মানে ছেড়ে দেওয়া কোন কাজ ছেড়ে দেওয়া ওয়াল হিজরতু মান হাজারা মা নাহাল্লাহ আন হিজরত এটাও যে আল্লাহ যে কাজ থেকে আমাদেরকে যে কাজগুলি করা থেকে নিষেধ করেছেন সেই কাজগুলি ছেড়ে দেওয়া তাহলে আল্লাহর নিষেধকৃত জিনিসকে ছেড়ে দেওয়া এটাও হিজরত আরেকটা হলো হিজরতুল আমিল কোন ব্যক্তিকে ছেড়ে দেওয়া অর্থাৎ সমাজে যদি এমন কোন ব্যক্তি হয় যে ব্যক্তিটা আল্লাহ পাকে নাফরমানি করে প্রকাশ্যে গুনাহ করে বড় বড় গুনাহ করে তাহলে ওই ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য তার থেকে বাইকট করা সমাজের যে তুমি যদি এই কাজটা পরিত্যাগ না করো যেমন আমাদের দেশে সুদখুর যারা আছে বা যারা নাকি সমাজে সুদ খায় ঠিক আছে না সুদের টাকা লাগায় যদি চো আজকাল যুগে এটা কেমন কোনো মানুষের কাছে ভারী নেই কিন্তু শরীয়তের পরিভাষায় এটা হলো একটা মায়ের সঙ্গে জিনা করার দেয় তার সত্তর স্তরের হ্যাঁ, এক স্তর হলো এই সুদ খাওয়া কিসের মায়ের সঙ্গে জেরা করার মতো তাহলে এমন একটি ব্যক্তি যদি তাকে সমাজ থেকে বাইকট করা হয় এই বলে যে তুমি যতক্ষণ পর্যন্ত সুদ না ছাড়বে ততদিন পর্যন্ত আমরা তোমার সঙ্গে কথা বলবো না যেমন নাকি আল্লাহ নবী সাল্লাম তিনজন সাহাবি তাবুকের যুদ্ধ যাওয়া থেকে ওজোর ছাড়া শরীয়তের ওজোর ছাড়ায় তারা পিছিয়ে রয়ে গিয়েছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পঞ্চাশ দিন যাব সকল মদিনার মুসলমান তাদের কাছ থেকে বাইকট ঘোষণা করেছিল তো এটাও শরীয়তে জায়েজ তবে যদি এটা বুঝে আসে যে তাকে ছেড়ে দেওয়ার কারণে তার পরিবর্তন আসবে আর যদি এমন হয় যে তাকে যদি বাইকট করি তাহলে সে আরো বেশি খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে তাহলে সেটা করা দরকার নেই আমরা এই সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলি জানতে পারলাম সেটা হলেই যে নিয়তের স্থান কোথায় জানতে পেরেছি নিয়ত কাকে বলে এবং নিয়তটা হবে থেকে অন্তর থেকে এবং সকল আমলটা নির্ভরশীল নিয়তের উপরেই এরপরে বলেছি যে হিজরত কত প্রকার হিজরত কি কি তো আমরা সকলেই আমাদের নিয়তটাকে খালেস আল্লাহর জন্য করব ইনশা আল্লাহ তো আমি বলছিলাম যে নিয়তের স্থান কোথায় অন্তরে এই বিষয়ে উনি আর হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটাও আমাদেরকে প্রমাণ করে দিবে যে নিয়তের স্থান কোথায় এই বিষয়ে অমুল মিনিন আয়সা রাজি আল্লাহ আনহা তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কাবা ঘরকে ধ্বংস করতে আসবে এক শ্রেণীর সৈনিক দল আল্লাপাক তাদেরকে বালুকাময় স্থানে তাদেরকে সবাইকে জমিনের ভিতরে পুঁতে ফেলে দিবে জমিনের ভিতরে পুঁতে ফেলে দিবে তো আইসা রাজি আল্লাহ তালানহা বললেন হে আল্লাহ নবী সালাম সবাইকে পুঁতে ফেলে দিবে বলছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাইকে আল্লাহ তালা জমিনে পুঁতে ফেলে দিবেন তো আইসা রাজি আল্লাহ তালানহা বললেন হে আল্লাহ নবী সালাম সবাই তো আর কাবা ধ্বংস করতে আসে নাই অনেকেই আসছে কোনো জিনিস বিক্রির জন্য অনেক মানুষ আসছে না সেখানে তো কোনো জিনিস বিক্রি করতে সেখানে গিয়েছে অনেকেই আসছে এমনি তাদের সাথে তারা জানে না কোথায় যাচ্ছে তো তারা তাদেরকে ধ্বংস করা হবে তো আল্লাহ নবী সালাম বলছেন হ্যাঁ আল্লাহর যখন আজাব আসে তখন ভালো এবং মন্দ সবাইকে আজাবে সামিল করে নেয় সবাই উপর আজাব আসে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে বদলা দিবেন সুহান তাহলে যারা নাকি ওখানে বাজার করতে বা বাজারে ব্যবসা বা কোনো জিনিস বেচার জন্য গিয়েছে তারা কি মুখে নিয়োগ করেছিল যে আমি নিয়োগ করছি অমুক বাজারে বিক্রি করতে যাচ্ছে এটা বলেছেন বলেন তার অর্থ কি সেও গেছে সবাই সেখানে গিয়েছে কিন্তু যে যে নিয়তে গেছে নিয়তটা কোথায় আছে অন্তরে আল্লাহ পাক তার নিয়ত অনুযায়ী কেয়ামতের দিন তাকে বদলা দেব হাদিসটা বুঝে আসলো তৃতীয় নম্বর হাদিস হাদিসটিও আয়সা রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح ولكن جهاد ون- وإذا استنفرتم فانفروا متفق عليه বুখারি মুসলিমের হাদিস আয়সা রাজি আল্লাহ আনহা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন লা হিজরাতা বাদাল ফাতহ মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই ওলাকিন জেহাদুন ওয়া নিয়াতুন কিন্তু জেহাদ রয়েছে এবং নিয়ত রয়েছে হাদিসটির অর্থ হল এই যে মক্কা থেকে হিজরত তো তখন করেছেন আল্লাহ নবী সাল্লাম যখন মক্কাটি ছিল দারুল কুফুর কিন্তু দশম হিজড়িতে আল্লাহ নবী সাল্লাম উনি যখন মক্কা বিজয় করেছেন তারপর থেকে এখন পর্যন্ত মক্কায় কাদের হুকুমত মুসলমানদের সেখানে কারা অবস্থান করছেন মুসলমানেরা বিধায় এখন মক্কা থেকে হিজরত আর চলবে না কিন্তু দুনিয়ার এমনও কোনো জায়গায় এখনো যদি আছে যেখানে কাফের দেশ যেখানে মানুষ ইসলামের প্রতি আমল করা তার জন্য কষ্টকর বাধা এমন জায়গা থেকে হিজরত এখনো করা জায়েজ করতে পারবে তো লা হিজরতার অর্থ হলো এই মক্কা থেকে আর হিজরত নেই ওলাকিন জেহাদুন ওয়ানাইয়াতুন জেহাদ এটা কেয়ামত পর্যন্ত এটা আল্লাহ পাক চালু করে দিয়েছেন এবং নিয়ত এটা থাকবে নিয়তটা কি যে যখনই প্রয়োজন পড়বে আল্লাহর দিনের জন্য জেহাদ করার আল্লাহ দিনের জন্য হিজরত করা যখনই প্রয়োজন করবে তখনই আমরা হিজরত করতে রাজি এরকম নিয়ত যদি আমাদের থাকে তাহলে এই নিয়তের কারণে আল্লাহ পাক আমাদেরকে বদলা দিবেন ফিরু যখন তোমাদেরকে জেহাদের জন্য আহ্বান করা হবে তখন তোমরা জেহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ো যখন এমন হবে যে কোনো মুসলিম দেশে অমুসলিমরা যদি সে দেশটাকে আক্রমণ করে এই জন্য যে সে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে তাহলে ইসলামের খাতিরে যেহেতু সেটা ইসলামী রাষ্ট্র সেই দেশটাকে সংরক্ষণ করার জন্য সেই দেশের প্রধান যখন বলবে যে তোমরা সকলেই জেহাদের জন্য তোমরা নেমে যাও তখন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই জেহাদের জন্য বের হতে হবে জেহাদ ফরজ আইন হয়ে যাবে চতুর্থ নম্বর হাদিস যদি সেটা হলেই আন আবি আব্দুল্লাহ جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما قال كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال إن بالمدينة لرجالا ما سرتم مسيرا ولا قطعتم واديا إلا كانوا معكم حبسهم المرض ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি রওয়ায়াত করেছেন জাবের বিন আব্দুল্লাহ আল আনসারি আর সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বললেন মদিনায় আমরা কিছু মানুষদেরকে ছেড়ে রেখে এসেছি কিছু মানুষ সবাই জেহাদে আসতে পারে না শরীয়তের ওজোর মোতাবেক কেহ অসুস্থ কারো পিতামাতা অসুস্থ তাদের সেবা করার জন্য কোন একটা শরীর ওজোর ওজোরের কারণে যারা বাড়িতেই রয়ে গেছে তারা আমাদের সাথে আসতে পারে নাই তো আল্লাহ নবী ইসলাম বলছেন তোমরা যখনই যতই টুকু তোমরা সফর করছো ওলা কাতা তুম এবং যতগুলি উপত্যকা তুমি পাড়ি দিচ্ছ তোমরা ইল্লা কানু মাকুম তারা তোমাদের সাথে আছে হাবাসাহুমুল ওজোর ওজোরের কারণে তারা মদিনায় রয়ে গেছে তো যদি ওজোর না থাকতো তাহলে তারা সফর করে আসতো জেহাদের জন্য যেহেতু ওজোর আছে বাধা আছে তাদের জন্য কষ্টর কোনো কারণ আছে যার কারণে আল্লাহ পাক তাদেরকে জেহাদ থেকে দূরে থাকার অনুমতি দিয়েছে তো এই ওজোরের কারণে যেহেতু তারা জেহাদে আসতে পারে নাই যদি ওজোর না থাকতো তাহলে জেহাদে আসতো বিধায় তাদের এই শুধু নিয়ত থাকার কারণেই ঘরে বসে থাকলেও আমাদের সমপরিমাণ সব তারা পাবে সুবহান তাহলে এটার স্থানটাও কোথায় অন্তরে যে অন্তরে যদি ভালো কাজের সংকল্প থাকে ভালো কাজে যদি ইচ্ছা থাকে আর ওজনের কারণে যদি সেটা না করতে পারি তাহলে সে পরিপূর্ণ সব পাবে যেমন একজন ব্যক্তি পাঁচক্ত সালাত জামাতের সাথে আদায় করে কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়েছে তো অসুস্থতার কারণে জামাত ছেড়েও বাড়িতে সলাত আদায় করা যায় তাহলে অসুস্থতার কারণে ওই ব্যক্তি যখন জামাত ছেড়ে দিয়েছে রোগের কারণে তাহলে ওই ব্যক্তি বাসায় সলাত আদায় করার পরেও সে জামাতে সব পাবে সুবাহান আল্লাহ ঠিক এমনই ভাবে একজন ব্যক্তি সে যখন মুকিম অবস্থায় অর্থাৎ নিজ বাসস্থানে যখন সে থাকে তখন তাকে পরিপূর্ণ সলাচ আদায় করতে হয় কিন্তু কোনো ব্যক্তি যদি দূর সফরে বের হয় তাহলে শরীয়ত আমাদেরকে বলেছেন ওয়াইদা বরাবতুম ফিল ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ তোমরা যখন সফর করবে তো তোমাদের জন্য এটা কোনো অন্যায় কাজ নয় যে তোমরা নামাজটাকে কসর করবে কি করবে কসর কম করবে চার রাকাত ওয়ালি নামাজ সেটাকে দুই রাকাত পড়বে তো যে ব্যক্তি সফরে বের হওয়ার কারণে জহরটাকে চার না পড়ে দুই পড়লো তাহলে সে মুকিম অবস্থায় চার পড়লে যত সব পাবে দুই পড়লেও অতটুকুই সব পাবে তাহলে বুঝে আসলো ওজনের কারণে যদি কোনো ব্যক্তি নিয়মিত যেমন তাহাজ সলাত আদায় করে হঠাৎ করে একদিন চোখ খোলে নেই তাহাজুত পড়তে পারে নাই তাহাজুতের সব পরিপূর্ণ তাদেরকে দান করে দিবেন তো এই আলোচনা থেকে বুঝে আসলো সেটা হলেই যে সমস্ত আমলটা হলো নির্ভরশীল নিয়তের উপর তাই আমরা সকল এবাদত একমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য করার জন্য আমরা চেষ্টা করি এবং আমরা যেন সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্ট জন্য যেন সম্পাদন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত